আমরা এ অংশে জাহান্নামের কিছু উল্লেখযোগ্য শাস্তির কথা উল্লেখ করি আল্লাহ তালা সোরা গাশিয়াতে বলেন এদিন খাশিয়া সেই দিন কত মুখমণ্ডল হবে বিহিত সন্ত্রাস্ত আমিলাতুন না সেবা ক্লান্ত শ্রান্ত নারান তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে তুস্কা মিন আইনিন আনে তাদেরকে ফুটন্ত ঝর্নার পানি পান করতে দেওয়া হবে এই কাঁটাযুক্ত জাক্কুম খাদ্য ছাড়া তাদের সেদিন কোনো খাদ্য থাকবে না যে খাদ্য তাদের পুষ্টি যোগাবে না যে খাদ্য তাদের কোনো ক্ষুধা নিবারণ করবে না জাহান্নাম একটি জায়গা যেখানে মানুষকে জাক্কুম কাঁটাযুক্ত গাছ খেতে দেওয়া হবে যেখানে মানুষকে রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে আল্লাহ তালা অন্যত্র বলেন নিশ্চয় আমার কাছে রয়েছে দুর্বহ বেড়ি দাও দাও করে জলা আগুন কত দা গুসা গলায় আটকে যাবে ভিতরে যাবে না এমন কঠিন জটিল খাদ্য আর বড় কঠিন শাস্তি একটার পর একটা একটার পর একটা কঠিন শাস্তি আল্লাহ তালা অন্যত্রে বলেন ফালাই সালাহুল হাহুনা হামিম আজ এই বিচারের মাঠে জাহান নামে তার কোনো সহযোগী নেই ফালাই সালাহুল হাহুনা হামিম এখানে তার কোনো সহযোগী নেই এখানে তার খাদ্য হচ্ছে গিসলিন রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি মানুষের শরীর থেকে নির্গত ক্ষত হতে নির্গত রক্তপুজ এটাই হচ্ছে মানুষের খাদ্য যখন সে পানি পান করতে চাইবে তখন এই কঠিন খাদ্য আল্লাহ তাকে খেতে দিবেন এটা মানুষের জন্য একটা কঠিন ব্যাপার আল্লাহ তালা বলছেন সায়াসলা না তালাহাব অবশ্যই অবশ্যই সে লেলিহান যুক্ত আগুনে প্রবেশ করবে জাহান্নাম লেলিহান যুক্ত আগুনপূর্ণ স্থান আল্লাহ তালা বিভিন্নভাবে জাহান্নামের আগুনের শাস্তির কথা উল্লেখ করেছেন তার এক জায়গাতে বলছেন আমি তাকে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠতে বলবো জাহান নামে আগুনের পাহাড় থাকবে সেই পাহাড়ে ও নামবে উঠবে নামবে উঠবে আল্লাহ তালা বলছেন যখন তার চামড়া জ্বলে যাবে আমি তার চামড়া আবার ঠিক করব। যখন তার চামড়া জ্বলে যাবে আমি তার চামড়া আবার ঠিক করব। রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যে জাহান নামে মানুষকে যে আগুনে দেওয়া হবে তো মিনহুম মায়া কোন এলাকা হে কারো কারো জাহান নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত কারো কারো জাহান নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত অমিনুম্মায় কোনো এলা হাকুয়াই হে কারো কারো জাহান নামের আগুন থাকবে কোমর পর্যন্ত অমিনুম্মায় কোনো এলা হে কারো কারো জাহান নামের আগুন থাকবে এই গলা পর্যন্ত সম্মানিত দর্শক মণ্ডলী আগুন যদি মানুষের গলা পর্যন্ত নাক পর্যন্ত হয় তাহলে পরিবেশ কেমন হতে পারে পরিস্থিতি কত জটিল হতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী পৃথিবীর মানুষ যদি জাহান্নামকে বুঝতে পারত তাহলেই মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চাইত জাহান্নাম থেকে পরিত্রাণ চাইত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন না রকম জুজুন মিন সাবিনা জুজান মিন নারে জাহান্নাম তোমাদের বাড়ির আগুনের চেয়ে জাহান্নামের আগুন অনেক অনেক বেশি কঠিন অনেক অনেক বেশি জটিল আমরা অবশ্য বুঝি যে খড় দিয়ে ভাত রান্না করলে যত সময় লাগবে খড়ি দিয়ে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়ি দিয়ে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলাতে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে তাহলে আমরা এখানে আজ করতে পারছি যে আগুনের মানের কমবেশ রয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ওই কথাই বলছেন যে তোমাদের বাড়িতে যে আগুন রয়েছে এই আগুনের চেয়ে জাহান নামের আগুনের ক্ষমতা উনসত্তর গুণ বেশি এই আগুন দিয়েই জাহান নামে মানুষকে পোড়ানো হবে জাহান নামের আগুনের পাহাড়ে মানুষকে বেঁধে রাখা হবে জাহান নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে তার একটা উল্লেখযোগ্য ব্যবস্থা হচ্ছে আগুন তার একটা উল্লেখযোগ্য ব্যবস্থা হচ্ছে পানি পানি পান করতে চাইলে তাকে জ্বলন্ত উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে আল্লাহ তালা বলেছেন মা হামিমা যখন পানি চাচ্ছে তখন তোমরা জ্বলন্ত ফুটন্ত পানি দাও পানি পান করার সাথে সাথে তার নাড়ি ভড়ি জ্বলে যাবে আগুন ও পানি দুটাই তার জন্য বিপজ্জনক রাসুল সাল আলহি আসাল্লাম বলছেন যে মানুষের সবচেয়ে সহজ কম শাস্তি জাহান নামে যে মানলাহু সেরা কানে যার দুইটি হবে জুতার ফিতে ও না আলানে দুইটি জুতা যার পায়ে দুইটে জুতা পরিয়ে দেওয়া হবে যার পায়ে দুটা জুতার ফিতে দেওয়া হবে এর শাস্তি হচ্ছে জাহান নামে সবচেয়ে কম যার পায়ে দুইটা জুতা পরানো হবে আগুনের যার পায়ে দুইটা ফিতে দেওয়া হবে আগুনের এটা হলো সব সবচেয়ে কম শাস্তি ওয়াগলি দেমা গহু কামা এগলিল জাল পায়ে জুতা দুইটা দেওয়ার সাথে সাথে একেবারে মাথাতে টকবক টকবক করে আপনার গোস্ত আর শরীর থেকে সব কিছু খুলে পড়বে যেমনভাবে একটা চুলার উপরে পাত্র দিয়ে যখন চুলাতে জাল দিতে থাকে মানুষ তখন পানিটা গরম হয়ে টকবক করে ফুটতে থাকে সম্মানিত দর্শক মণ্ডলী আসলেই আপনাদেরকে জাহান নামের একটা কঠিন শাস্তির কথা বলছিলাম সেটা আগুন জাহান নামের একটা কঠিন শাস্তির কথা বলছিলাম সেটা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে বিচারের মাঠে সবচেয়ে যে সুখে শান্তিতে থেকেছে আনন্দে থেকেছে তাকে জাহান নামে ঢুকিয়ে দেওয়া হবে জাহান নামে ঢুকিয়ে দিয়ে বের করে তাকে বলা হবে হাল রায়তা খায়রান কাঁদত হাল মারনা এমন কাঁদত তুমি কি তোমার জীবনে কোনো দিন কল্যাণ দেখেছ তুমি কি তোমার জীবনে কোনো দিন সুবিধা দেখেছ এটা তাকে বলা হবে তখন সে বলবে মা রাই তো খায়রান কাঁদত ওয়ালা মার রাবি নাইমুন কাঁদত আমার জীবনে আমি কোনো দিন কল্যাণ দেখিনি আমার জীবনে কোনো দিন আমার পাশ দিয়ে কল্যাণ পারও হয়নি সম্মানিত দর্শক মণ্ডলী জাহান্নাম কত কঠিন সবচেয়ে সুখী মানুষ পৃথিবীতে তাকে জাহান নামে ঢুকিয়ে বের করার সাথে সাথে সব ভুলে গেছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আশা করছি আপনারা বসে অপেক্ষা করবেন আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জাহান্নামের বাকি আলোচনা আপনাদের সামনে পেশ করব আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম অসন্তুষ্ট পাপকে পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মন পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই এটা ইমানই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 রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাধারণত সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহ মাইনিয়াউজবেকমিন আদাবে জাহান্নাম আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো আদাবিল কাবর আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করো অউজুবাকামিন ফেতনাতিল মাসেহিদ দাজ্জাল আল্লাহ তুমি আমাকে দাজ্জালের বিপদ থেকে বাঁচাও অউজুবাকামিন ফেতনাতিল মাহেওয়াল মামাত আল্লাহ তুমি আমাকে ইহকালো পরকালের বিপজ্জনক ফেতনা থেকে রক্ষা করো রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন বলতেন ইয়মা এবাদাক আল্লাহ তুমি যেদিন বিচারের দিন মানুষকে উঠাবে সেদিন তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ সেদিন তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাও নবী করিম সাল্লি সাল্লাম সকাল সন্ধ্যায় যখনই দুয়া তাসবি তাহলিল জিকিরাজকার করতেন তখন কবরের শাস্তি থেকে নিজেকে বাঁচার জন্য বলতেন আল্লাহমিনী অউজবেকুনাল জুবনে ওল বখলে অউজবেকুনাল আসজে ওল কাসলে ওল হারামে ও আদাবিল কাবরে ও মিন আদাবিন নার আল্লাহ তুমি আমাদেরকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে ভীরুতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাওয়া থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দর্শক মণ্ডলী যখনই আল্লাহ রসুল কোনো দোয়া প্রার্থনা করতেন তখনই জাহান নাম থেকে বাঁচার জন্য বলতেন দেখুন একটা লোক মারা গেছে তাকে সুন্দর করে গোসল দিয়ে জানাজা দেন আল্লাহ রসুল যখন তার জন্য জানাজা করতেন তখনও তার জন্য জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতেন একটা মানুষ মারা গেছে তার মুখটা কাপড় দিয়ে ঢেকে দেন শরীরটা তারপর সুন্দর করে অজু দেন তারপর গোসল দেন অবশ্যই অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না নখ কাটবেন না গোপ কাটবেন না এগুলি আমাদের সময়ে বিষয়ে আলোচনা হবে তো এগুলি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে এগুলো বিধান চলে না এরপরে একটা সাদা কাপড়ের ওপর রেখে আল্লাহ রাসুল তার বাঁচার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতেন সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই জানাজার সলাতেও জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রার্থনা করতেন তিনি বলতেন আল্লাহ মগফিরাল্লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো হু তুমি তার প্রতি রহমত নাজিল করো অফিহি তুমি তাকে মাফ করো অফে আনহ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অকরিম নজুলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অসেবাদ খালাহ আল্লাহ তুমি তার থাকার জায়গাকে প্রশস্ত করে দাও ওয়াগসেলহ বিল মাই ওয়াসাল জল বারাদ আল্লাহ তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করো যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় তেমনিভাবে আল্লাহ তুমি তাকে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো অবদিলহু দারান খায়রান মিন দারিহি আল্লাহ দুর্নীতি যে তার বাড়ি আছে তার চেয়ে সুন্দর বাড়ি দাও প্রতিপালক দুনিয়াতে যে তার বাড়ি ছিল তার চেয়ে সুন্দর উত্তম বাড়ি দাও অহালান খায়রান মিন আহলেহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও অজাউজান খায়রান মিন জাউজেহি দুনিয়াতে যে তার স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও হল জান্না আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও তুমি তাকে জান্নাতবাসী করো অয়জমিন আজাবিল কবর অমিন আজাবিন নার আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে বলতে চাচ্ছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম জাহান নামের শাস্তি থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ে দোয়া প্রার্থনা করেন তার একটি বিশেষ দোয়া প্রার্থনা করেন জানাজার সময় ওই মৃত ব্যক্তিকে সামনে রেখে লাশকে সামনে রেখে দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে প্রার্থনা করেন প্রার্থনার এক অংশে তিনি বলেন আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচাও আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন সকালে ও সন্ধ্যেই যে ব্যক্তি বলবে সাতবার অথবা তিনবার আল্লাহ মাজির নিমিনান্নার আল্লাহ মাজির নিমিনান্নার আল্লাহ মাজির নিমিনান্নার আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও অন্য এক বর্ণনা এসেছে কেউ যদি সাতবার বলে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও তুমি জাহান্নাম থেকে বাঁচাও এই বাক্য যদি ও সাতবার বলে তাহলে জাহান্নাম পাল্টা বলে আল্লাহ এই ব্যক্তি যখন জাহান্নাম থেকে বাঁচতেই চাচ্ছে দয়া করে তুমি তাকে রক্ষা করো আল্লাহ এই ব্যক্তি যখন আমার ভিতর থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে বাঁচিয়ে নাও তুমি তাকে জাহান নামে দিও না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যেহেতু জাহান্নাম একটা কঠিন জায়গা যেহেতু একটা জাহান্নাম জটিল জায়গা কাজে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে আল্লাহ তালার নিকটে সর্বদা দোয়া প্রার্থনা করি যাতে করে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন সমন্বিত দর্শক মণ্ডলী জাহান্নাম একটা কঠিন ও জটিল জায়গা আল্লাহ তালা বলছেন যে জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে তার নাম হোতামা আল্লাদি তাত্তালেও আলাল আফিয়েদা যে জাহান্নামের আগুন মানুষের কলিজা পর্যন্ত চলে যাবে যে জাহান্নামের আগুন মানুষকে একেবারে ছাই করে দিবে আল্লাহ তালা বলছেন যে ইন্না জাহান্নামা কানাত মির সদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে সিনা ফিহা আহকাবা সে জাহান্নামে যুগ যুগ যুগ যুগ ধরে থাকবে কতদিন থাকবে এই বিষয়ে কোনো হিসাব নেই আল্লাহ তালা বলছেন যখন জাহান্নামীকে জাহান্নামে দেওয়া হবে তখন জাহান্নাম তাকে ছাড়বে না লা তুবকি ওয়ালা তাজার জাহান্নাম তাকে মারবেও না জাহান্নাম তাকে ছাড়বেও না জাহান্নাম একটা মানুষের শাস্তি দেওয়ার জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য একটা জটিল কঠিন জায়গা যেখানে বিভিন্ন ধরনের কঠিন শাস্তি রয়েছে আনাস রাজি আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন নিশ্চয় জাহান নামে সাঁপ রয়েছে কাল বখতিল মোকাফা খোরাসানি উঁটের মতো উৎক্ষিপ্ত সাপ রয়েছে তালসাউল্লাস আতা তাকে দংশন করবে একবার যদি দংশন করে তো এজেদো হামুয়া তাহা না সানা চল্লিশ বছর ব্যথা পাবে সম্মানিত দর্শক মন্ডলী সাপটা তার দুই দিকে তার দুই দিক দিয়ে ছবল মারতে থাকবে একবার ছবল মারলে চল্লিশ বছর ব্যথা থাকবে খেয়াল করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন অইনফির নারে আকারে নিশ্চয় জাহান নামে বিচ্ছু রয়েছে গাধার সমান পালান সাজানো গাধার মতো বিচ্ছু আছে সাপ আছে উটের সমান আর বিচ্ছু আছে গাধার সমান রাসুল সাল্লাম বলছেন লাস আতা এই বিচ্ছু তাকে দংশন করবে এ যদি হামুয়া তাহা সে তার ব্যথা পাবে আরবাইনা সানা চল্লিশ বছর একবার একটা বিচ্ছু দংশন করলে সে চল্লিশ বছর ব্যথা পাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন জাহান্নামীদেরকে মারার জন্য আছে মাকামে মাকামে মানে বড় হাতুড় কবরে মারার জন্য যে হাতুড়ের ব্যবস্থা আছে তার মিত্রাক যেটা কাঠমিস্ত্রিদের কাছে থাকে আর জাহান নামে মারার জন্য হাতুড় আছে মাকামে আমরা জানি আগে যারা গরুর গাড়ির চাকা বানাতো তারা ওই চাকার বাহির থেকে একটা কাঠ ঢোকানোর জন্য একটা হাতুড় ব্যবহার করত। সেটাকে তারা হাম্বল বলে বাহির থেকে খুব জোরে মেরে সেটাকে ভিতরে দেওয়া হয় তো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে জাহান নামে মারার জন্য আছে হাম্বল সম্মানিত দর্শক মণ্ডলী জাহান নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য রয়েছে হাতুড় হাম্বল জাহান নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য রয়েছে বিচ্ছু যা বারবার দংশন করবে জাহান নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য রয়েছে সাঁপ যা বারবার দংশন করবে একবার দংশন করে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে শাস্তি দেওয়ার জন্য রয়েছে আগুন দুনিয়াবে আগুনের চেয়ে উনসত্তর গুণ বেশি ক্ষমতা রাখে জাহান নামে শাস্তি দেওয়ার জন্য রয়েছে জাক্কুম গাছ যে গাছে কাঁটা আছে মানুষ ক্ষুধার তাড়নায় মুখে দিবে গলায় বেঁধে যাবে ভিতরেও যাবে না বাইরেও আসবে না জাহান নামে শাস্তি দেওয়ার জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি যখনই মানুষ চাইবে তখনই এই গরম পানি দেওয়া হবে জাহান নামে শাস্তি দেওয়ার জন্য রয়েছে রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত ফুটন্ত পানি কোনো কোনো জায়গাতে এভাবে এসেছে সাদিদ রক্ত এবং পুজ মানুষের শরীর থেকে ক্ষত নির্গত রক্তপুজ মানে জাহান নামে দিয়ে তার শরীর থেকে যেগুলো ক্ষত থেকে বের হয়েছে সেগুলো ফেরস্তা ধরে রেখেছেন সেটা খেতে চাইলে তাকে দেওয়া হবে এর নাম হচ্ছে তিনাতুল খাবাল জাহান্নামের অনেক শাস্তি আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সবাই বলি আল্লাহ মাজের নিবিনার নার আল্লাহ মাজের নিবিনার নার আল্লাহ মাজের নিবিনার নার আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও সম্মানিত দর্শক মণ্ডলী এই বাক্য ভালো করে মুখস্থ করে সকাল সন্ধ্যে বলার চেষ্টা করুন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো এইসব দোয়া পড়ার এবং জাহান্নাম থেকে বাঁচার আমাদেরকে জান্নাতবাসী করো এই দাবি দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সুভানাক আল্লাহ হামদিকা আসাদ আল্লাহ তাস্তাক ফেরক অতবিল আসসালামু আলাইকুম কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three swift BIC code I B IBO BGB double two IBAN GB five two L LYD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান